ছড়াতে সমাজে আলো নির্মলতা সংস্কৃতির আকাশে নীলতা ছড়াতে সমাজে আলো নির্মলতা সংস্কৃতির আকাশে নীলতা ছড়াতে সমাজে আলো নির্মলতা সংস্কৃতির আকাশে নীলতা ভুলকে ভাগাতে হৃদয়কে রাগাতে ভুলকে ভাগাতে হৃদয়কে রাগাতে এই আমাদের আহ্বান শোনো রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু ছড়াতে সমাজে আলো নির্মলতা সংস্কৃতির আকাশে বর্ণিলতা ছড়াতে সমাজে আলো নির্মলতা সংস্কৃতির আকাশে বর্ণিলতা ভুলকে ভাগাতে হৃদয়কে রাগাতে ভুলকে ভাগাতে হৃদয়কে রাগাতে এই আমাদের আহ্বান শোনো রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু রং ধনু আমাদের আহ্বান সত্য পানে হেরার আলো ছড়াই গানে গানে আমাদের আহ্বান সত্য পানে হেরার আলো ছড়াই গানে গানে আমাদের আহ্বান সত্য পানে হেরার আলো চড়াই গানে গানে সত্য নেয়ের পথে আমাদের অভিযান সত্য নেয়ের পথে আমাদের অভিযান থামবে না থামবে না কখনো রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রং ধনু রং ধনু রং ধনু কোরআনের পথে মোরা হয়েছে প্রতি জুড়ে সব মতবাদ সঙ্গতি কোরআনের পথে মোরা হয়েছে প্রতি জুড়ে সব মতবাদ সঙ্গতি কোরআনের পথে মোরা হয়েছে প্রতি সুরে সব মতবাদ সঙ্গতি পথহারা মানুষকে দেখাতে দিশা পথহারা মানুষকে দেখাতে দিশা নেই আমাদের পিছুটান কোনো রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু রংধনু আলমদিনা ডট কম المدينة دوت كوم